নিশিতে যাই ওটে খানিয়ে গো সজনি নিশিতে যাই ওটে এ নিশিতে যাই ওটে খানিয়ে গো সজনি নিশিতে যাই ওটে এ নিশিতে যাই ওটে খানিয়ে গো সজনি নিশিতে যাই ওটে এ বারে বারে সালাম দিও বাড়ি গড়ে গিয়ে হাত মিলায়া বুক মিলায়ো হাত মিলায়া বুক মিলায়ো মিষ্টি হাসি দিয়ে গো সজনি নিশিতে যাই ওটে খানিয়ে নিশিতে যাই ওটে খানিয়ে গো সজনি নিশিতে যাই ওটে খানিয়ে নিশিতে যাই ওটে খানিয়ে গো সজনি নিশিতে যাই ওটে খালি জায়গায় জায়গায় তেল মারিও ইনিয়ে বিনিয়ে যাইবার সময় যাইও তুমি যাইবার সময় যাইও তুমি টেকার বস্তা নিয়ে গো সজনী নিশিতে যাইও টেকা নিয়ে নিশিতে যাইও টেকানিয়ে নিয়ে গো সজনী নিশিতে যাইও টেকা নিয়ে নিশিতে যাইও টেকা নিয়ে গো সজনী নিশিতে যাইও টেকা নিয়ে নির্বাচনের আগে পাশ করার পর ভুলি যাইও পাশ করার পর ভুলি যাইও জেতা কুসলাই ইতা গো নিশিতে নিশিতে যাইও টেখানিয়ে নিশিতে যাই ওটে খানিয়ে গো নিশিতে যাই ওটে খানিয়ে নিশিতে যাই ওটে খানিয়ে গো সজনি নিশিতে যাই ওটে এ আপদ বিপদ দেখলে তুমি দৌড়াইয়া যাইও পাশ করার পর গড় বইয়া পাশ করার পর গড় বইয়া চাইয়া তুমি তাই খো গো সজনি নিশিতে যাই ওটে খানিয়ে নিশিতে যাই ওঠে খানিয়ে গো সজনি নিশিতে যাই ওঠে এ নিশিতে যাই ওঠে খানিয়ে গো সজনি নিশিতে যাই ওঠে এ গাঠ পারয়া হারলে ডাইকো কেওয়ানি রে হালা এই কেওয়ানি তোমার তাকি এই তো তাকি শত গুণে ভালা গো সজনী নিশিতে যাই ওটে খানিয়ে নিশিতে যাই ওটে খানিয়ে গো সজনী নিশিতে যাই ওটে খানিয়ে নিশিতে যাই ওটে খানিয়ে গো সজনী নিশিতে যাই ওটে খানিয়ে যোগ্যতার আর দরকার নাই ভাই টেকা থাকলে পাঠশালা ফাশান্ডার মেট্রিক পাঠশালা ফাশান্ডার মেট্রিক কোনো ব্যাপার নয় গো সজনী নিশিতে যাই টেকা নিয়ে নিশিতে যাই ওটে খানিয়ে গো সজনি নিশিতে যাই ওটে খানিয়ে নিশিতে যাই ওটে খানিয়ে গো সজনি নিশিতে যাই ওটে খানিয়ে নিশিতে যাই ওটে খানিয়ে গো সজনি নিশিতে যাই ওটে খানিয়ে www.almodinaalmodina.com